এলমের এই মার কাজে হয় শত হৃদয়ের তৃষ্ণা নিবার কিতাব পাঠের গুনগুন রবে মুখরিত থাকে সদায় কানো এলমের এই মার কাজে হয় শত হৃদয়ের তৃষ্ণা নিবার কিতাব পাঠের গুনগুন রবে মুখরিত থাকে সদায় কানো এই জান্নাতি বাগান গড়েছ নিজ হাতে তোমারি হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী তুমি চলে গেছো জানি আমাদের ছেড়ে দূর জানার দেশে মনের কাবাই তবু বারে তব ছবি উঠে ভেসে চলে গেছ জানি আমাদের ছেড়ে দূর জানার দেশে মনের কাবাই তবু বারে বারে তব ছবি উঠে ভেসে ভুল করে ও কখনো তোমার ভুল করে ও কখনো তোমায় ভুলতে নাহি পারি হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনা করি হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী আজ দেখে যাও এসে দেখে যাও এই জামিয়ার যশ খ্যাতি দিক বিদিকে ছড়িয়ে পড়েছে এলমে দিনের জ্যোতি দেখে যাও এসে দেখে যাও এই জামিয়ার যশ খ্যাতি দিক বিদিকে ছড়িয়ে পড়েছে এলমে দিনের জ্যোতি ধন্য তুমি ধন্য এবা ধন্য তুমি ধন্য এবা কামরা বলতে পারি হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী কখনো তুমি আসবে না আর ফিরে দুনিয়ায় স্মৃতি হয়ে রবে যুগ যুগান্তরে না জামিয়া কখনো তুমি আসবে না আর ফিরে দুনিয়া স্মৃতি হয়ে রবে যুগ যুগান্তরে না জানিয়া জান্নাতের উচ্ছাসনে জান্নাতের উচ্ছাসনে আসন হোক তোমারি হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী এলমের এই মার্কাজে হয় সতর দয়ের তৃষ্ণা নিবার কিতাব পাঠের গুনগুন রবে মুখরিত থাকে সদায় কানো এলমের এই মার্কাজে হয় সতর দয়ের তৃষ্ণা নিবার কিতাব পাঠের গুনগুন রবে মুখরিত থাকে সদায় কানো এই জান্নাতি বাগান গড়েছ নিজ হাতে তোমারি হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী হে জামিয়া আবু হুরাইরা নামের সূচনাকারী